অগুণন্তর করা হসিয়া কষি তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী অগুণন্তর করা হাসিয়া কষি তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী চাঁদ উঠিয়ালো দেয় নীলি জুড়ে কিশোরী প্রভু তোমা কিশোরী তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী অগুণ তারকারা হাসে আকাশে তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী উঁচু উঁচু পাহাড়ের বক্ষ চিরে ঝর্ণা ধারা দেখি গড়ি পড়ে উঁচু উঁচু পাহাড় মাঝে পাখি ফিরে যে নিরে তোমা সুরে প্রভু তোমা সুরে তোমা সুরে প্রভু তোমা সুরে অগুণ তারকারা হাসি আকাশে তোমা সুরে প্রভু তোমা সুরে তোমা সুরে প্রভু তোমা সুরে কুলু কুলু লাগে গুনগুন অলিরা গাহে গাছ গছলি সব সিজদা করে তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী অগণন তারকারা হাসে আকাশে তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী তোমা কিশোরী প্রভু তোমা কিশোরী চাঁদ উঠি আলো তোমাকে প্রভু তোমা সুরে তোমা সুরে প্রভু তোমা সুরে তোমা সুরে প্রভু তোমা সুরে তোমা সুরে প্রভু তোমা সুরে